এবং মাসাইল জড়িত ঠিক সেরকম ভাবে আমাদের মুসলিম সমাজে দেখা যায় রমজান মাস এলে জাকাত দেওয়ারও প্রবণতা বাড়ে এর কারণও আছে রমজানুল করিমে যে কোনো ন্যাক আমলগুলো সত্তর গুণ সব বেশি পাওয়া যায় সেজন্যই হয়তো এটা হয়ে থাকে মূলত জাকাতের সম্পর্ক রমাদানের সাথে নয় জাকাত একটা স্বতন্ত্র বিধান ইসলামের রোকন রমাদান একটা স্বতন্ত্র রোকন কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন বরং জাকাতকে সালাতের সঙ্গে উল্লেখ করেছেন তারপরেও রমজান মাসের এই সবাব এবং বরকত হাসিল করার জন্য আমরা এটা করে থাকি এতে দোষের কিছু নেই বরং এটা ভালোই সেজন্য আজকে আমরা আলোচনা করব জাকাত নিয়ে জাকাত ইসলামের পাঁচটি বেনা তথা পাঁচটি রোকনের একটি রোকন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের সাদ করেছেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইসলামের বেনা ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটি জিনিসের উপরে কয়টি জিনিস شهادة أن لا إله إلا الله أن محمدا عبده ورسوله এক নম্বর বিনা وإقام الصلاة صلاة কায়েম করা وإيتاء الزكاة জাকাত আদায় করা والحج وصوم رمضان হজ এবং রমজান মাসের সিয়াম পালন করা জাকাত ইসলামের একটা রোকন পর্যন্তই ক্ষান্ত নয় বরং আমরা যে আলোচনা করে থাকি যে কোরআন তাবিজ লেখার জন্য আগমন করে নাই কোরআন মানুষ মরলে পরে তিন দিনের মিলাদে খতম পড়াবার জন্য চল্লিশ আর খতম পড়াবার জন্য মৃত্যু বার্ষিকীর খতম পড়াবার জন্য আগমন করে নাই কোরআন মানব জীবনের ব্যক্তি জীবনের পারিবারিক জীবনের সমাজ জীবনের রাষ্ট্র জীবনের সর্বক্ষেত্রের মূল নীতিগুলো আলোচনা করেছে ঠিক তেমনি ভাবে মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে অর্থনৈতিক বিষয় অর্থনীতি আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে সৃষ্টি করেছেন মানুষের মধ্যে কিছু তারতম্য সৃষ্টি করেছেন অনেকে প্রশ্ন করে থাকে কেন একদল মানুষ গরিব কেন একদল ধনী আল্লাহ রাব্বুল আলমী সে প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন সৌরায় জুখরুফের বত্রিশ নম্বর আয়াতে নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া আমি তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করেছি পার্থিব জীবনে ওয়ারাফানা বাদাহুম ফাওকা বাদিন দারাজাত এবং একের মর্যাদাকে অপরের উপর উন্নীত করেছি যাতে করে একে অপরকে সেবক রূপে গ্রহণ করতে পারে দুনিয়ার সমস্ত মানুষকে যদি একই স্তরে সৃষ্টি করা হতো সমান রকম ধনী করে দেওয়া হতো তোমার সুইপার থেকে আসতো তোমার বাথরুমকে সাফ করতো তোমার ঘরের কর্মচারী কে হতো রান্না বান্নার কাজ করার জন্য বুয়া কোথায় পেতে না আমি মানুষের মধ্যে রিজিক বন্টন করেছি খাদ্য বন্টন করেছি আমি মানুষকে সৃষ্টি করেছি সকলের রিজিক দান করেছি একজন লোক যদি মেহমান মেজবান মেহমান দাওয়াত দেয় একশো লোক দাওয়াত করলে খাবার তৈরি করবে কতজনের একশো জনেরই করবে এমন না যে পঞ্চাশ জনের খাবার তৈরি করবে আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়াতে মানব সৃষ্টি করেন আল্লাহ রাব্বুল আলমিন রিজিকের ব্যবস্থা করেই সৃষ্টি করেন কোরআনে স্পষ্টভাবে বলা আছে অমামিং দাবাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা জমিনের ভিতরে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহর দায়িত্বে নয় দুনিয়ার সমস্ত প্রাণীর ব্যবস্থা সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজ দায়িত্বে গ্রহণ করেছি শিয়ালের কোনো মুরগির ফার্ম করতে হয় না তিমি মাছের কোনো চিংড়ি মাছের ফার্ম করতে হয় না জঙ্গলের পাঁচ ভল্লুকের কোন ফার্ম করতে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 যাতে তোমাদেরকে এ বিষয়ে পরীক্ষা করেন যা তোমাদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাতে যে সম্পদ দান করেছেন সেই সম্পদ দিয়ে তোমাদের পরীক্ষা করতে চান যে সম্পদগুলো সব পেয়ে কুক্ষিগত করছো কিনা মানুষের মধ্যে একটা অংশ আছে মাটি একটা অংশ কি আমি একটা বিস্তারিত আলোচনা করেছি বিগত জুমাগুলোতে মাটি না শুধু পৃথিবীতে যত রকম মাটি আছে সব এখানে আছে কোথাও ফসল বেশি হয় মানুষের মাথা দাড়ি ফসল বেশি হয় উর্বর শক্তিমান জমিন কোথাও ফসল মোটি হয় না মরুভূমি হাতের তালু পায়ের তালু মরুভূমি কোথাও মোটামুটি ফসল হয় শরীরের অন্য অন্য জায়গা তোমার শরীরের মধ্যে মাটি আছে মাটির স্বভাব হচ্ছে কৃপণতা বখিলি কাঞ্জুসি যদি মাটির উপরে কিছু রেখে দাও কয়েকদিন পরে গিয়ে দেখবে মাটি ওটাকে ভিতরে নিয়ে গেছে মানুষের মধ্যে মাটি আছে এই জন্য মানুষেও যা কিছু অর্জন করে সব কুক্ষিগত করতে চায় আল্লাহর বলে আমার মাল আমার মাল আদম ইল্লা মা আকালতা ফাফনাইতা এবনি আদম তুমি কি চিন্তা করেছ তোমার কি জিনিস তোমার তো ওই জিনিস যা তুমি পেট ভরে খেয়েছ আর অপর রাস্তা দিয়ে বের করে দিয়েছ ইল্লামা আকালতা ফাফ নাইতা ওয়ামা লাবিস্তা আর যা তুমি পরিধান করেছ কাপড় চোপড় জামা কাপড় এইগুলো পরিধান করে পুরাতন করেছ এগুলো তোমার আর যা তুমি আল্লাহর রাস্তায় দান করে জমা করেছ সেগুলো তোমার বাকি সবগুলো তোমার মৃত্যুর সঙ্গে তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে মাটি মানুষের মধ্যে আছে সেজন্য মানুষ কুক্ষিগত করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন যাকাত আদায় করো ওহুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদি ওয়া রাফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত তোমাদের একের উপরে অপরকে সমুন্নত করেছি একজনকে উঁচু করে দিয়েছি একজন দশতলার মালিক আর একজন গাছতলায় থাকে একজনের খায় কুকুরে খায় তার মুরগি পোলাও বিরিয়ানি আর একজন না খেয়ে থাকে কেন এমনটা হলো ওরা বাবা بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم তোমাদের পরীক্ষা করতে চান তোমাদের সম্পদের ব্যাপারে তোমাদের যা তুমি দিয়ে আল্লাহ দিয়েছেন সেখানে পরীক্ষা করতে চান তোমরা কে আল্লাহর হুকুম মেনে আদায় করছো পৃথিবীতে আমাদের ছোটবেলায় দেখেছি সমাজতান্ত্রিক একটা দল ছিল এখনো আছে কিছু খুচরা লোকেরা এরা একটা স্লোগান দিত কেউ খাবে তো কেউ হবে না কেউ খাবে না তা হবে না তা হবে না এই স্লোগান যখন দেওয়া শুরু করলো পৃথিবীর মানুষ সমাজতন্ত্রকে দলে দলে গ্রহণ করতে শুরু করলো এমনকি একদল মৌলবী এতে যোগ দিলেন তারাও বললেন ইসলাম তো এটাই বলে কিতাবও লিখে ফেললেন এটা দুর্ভাগ্য মুসলিম জাতির জন্য যখনই কোন নতুন মতবাদ মাথা চাড়া দিয়ে ওঠে একদল মৌলবী নিজেদেরকে অসহায় মনে করে ইসলামকে অসহায় মনে করে তাদের সঙ্গে যোগ দেওয়ার চেষ্টা করে সমাজতন্ত্র যখন স্লোগান দেওয়া শুরু করলো কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না এই মৌলবীরাও যোগ দিল সেই মিছিলে বলে ইসলামী সমাজতন্ত্র আল্লাহ নবীর জীবনে কোনো সম্পত্তি জমা করেন নাই আবু বকর কোনো সম্পত্তি জমা করেন নাই রাষ্ট্রের থেকে অতরূপ নিতেন যতটুকু প্রয়োজন ছিল ওনার স্ত্রী মিস্ত্রি খাওয়ার জন্য চা জমা করেছিলেন ফেরত দিলেন এইভাবে আবু জারকে ফারিক আল্লাহ তালানু মাল জমা করা আরাম মনে করতেন একেবারে পাঁচশো কেতাবের দলিল দিয়ে কিতাব লিখে ফেললো আলিস্তেরা কি ফের ইসলাম ইসলামী সমাজতন্ত্র সমাজতন্ত্রের স্লোগান ছিল কি পৃথিবীর এই ভেদাভেদ সৃষ্টি হয় মালিকানার কারণে সুতরাং কোন কল কারখানা আয় উৎপন্ন জমি তোমার সবকিছুর মালিক হবে রাষ্ট্র আর জনগণ কাজ করবে আর সমান তালে খাবে কিন্তু দেখা গেল এটা একটা অবাস্তব স্লোগান একটা দেশ চালাবার জন্য চৌকিদার দরকার পুলিশ দরকার পুলিশের উপরে পুলিশ সুপার দরকার আর্মি দরকার বিডিএফ দরকার হাজার স্তর তৈরি করে তারপরে একটা দেশ পরিচালনা করা সম্ভব এরপরে বলবেন যে হ্যাঁ ক্ষমতায় কম হবে সুযোগ সুবিধায় কম হবে না এটা অবাস্তব তাহলে আমরা দেখব এই মতবাদের যারা প্রতিষ্ঠাতা ছিলেন লেলিন কালমার্স মাউসেতুং তাদের জীবনে তারা কি করেছিলেন তাদের এক একজন আর প্রায় পঞ্চাশ জোড়া জুতা ছিল এইটা আবার করেছে আমেরিকার গণতান্ত্রিক যারা তারা আবার বিপরীতে রিপোর্ট তৈরি করেছে ওদের কয়টা জুতা ছিল ছবি দিয়েছে লেলিন মাউসেতুং এরা জুতা পরিধান করছেন পঞ্চাশটা জুতা আছে জামা পরিধান করছেন অনেকগুলো জামা আছে দেখাচ্ছে যে ওই দেশের একজন সাধারণ লোকের জীবনযাত্রা আর ওই সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতাদের জীবনযাত্রা অনেক তফাৎ এরপরেও আমরা বলবো এটা একটা অবাস্তব স্লোগান ছিল কারণ একজনের মাথা ধরেছে আপনি বললেন মাথা ব্যথার ছিদ্র পথ বন্ধ করে দেওয়া হবে কেমনে মাথাটা কেটে ফেলে দাও ঠিক তারা বলল শোষণের সমস্ত ছিদ্র বন্ধ করে দেওয়া হবে মালিকানা বাতিল করো মালিকানা বাতিল করলো মানুষ লাভের লোভী খুলিকার সানু হালুয়া লাভের লোভী নিজে যদি মালিক হয় শ্রম বেশি দেয় কাজকর্ম বেশি করে উৎপন্ন বেশি হয় দেশের আয় বাড়ে এখন যখন রাস্তার মালিকানায় সব চলে গেল চিন্তা করলো আমি কাজ যতই করি কলুর বলদের মতো থাকবো রুটি দুইটাই পাবো কাজকর্ম আয় উৎপন্ন বন্ধ হয়ে গেল এরপরে মানুষেরা এই সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতাদেরকে কেরেনে লাগিয়ে শিকল দিয়ে নদীর ভিতরে নিক্ষেপ করেছে সমাজতন্ত্র বিদায় নিল আসলো পুঁজিবাদী অর্থনীতি গণতান্ত্রিক অর্থনীতি এখানে আবার মালিকানা ঢালাও ভাবে স্বীকার করা হয় যা কিছু উপার্জন করবে সবকিছুর মালিক যে অর্জন করবে সে একটা ছিল মালিকানা স্বীকার করা হয় নাই আর আরেকটা হলো ঢালাও ভাবে মালিকানা স্বীকার করা হলো এতে মানুষ একদিকে সম্পদের পাহাড় তৈরি করলো আর এক দল মানুষ নিচে চলে গেল আল চাহিলু ইম্মা মুফরিতুন ও ইম্মা রিতুন চাহিল লোকেরা কোনো কাজ করলে হয়তো বেশি ঢিল দেয় নইলে বেশি কড়াকড়ি করে আল্লাহ সুবাহ ইসলামকে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান রূপে দিয়েছেন কোরআনকে দিয়েছেন সেই বিধান তার মধ্যেও একটা অর্থনীতি দিয়েছেন সেখানে বলা হয়েছে মানুষ লাভের লুবি যেহেতু মালিকানা স্বীকার করা হবে সম্পদের মালিকানা থাকবে কল কারখানার মালিকানা থাকবে জমি জমার মালিকানা থাকবে যার কারণে আয় উৎপন্ন বেশি করবে শ্রম বেশি দিবে পৃথিবী তারা ফসল দিয়ে ভরে ফেলবে আল্লাহ দেওয়ার রিজিক তারা ভক্ষণ করবে আর আল্লাহর তারিফ করবে প্রশংসা করবে অপরদিকে ঢালাও ভাবে মালিকানা দেওয়া হয় নাই কোরআনে বলছেন وفي أموالهم حق للسائل والمحروم سورة زاريات একান্ন নম্বর সুরার উনিশ নম্বর আয়াতে বলছেন অফি আমওয়ালিহিম হাক্কুল্লি সাইল ওয়াল মাহরুম তোমাদেরকে সম্পত্তি দিয়েছি এই সম্পত্তির গোটা সম্পত্তির মালিকানা কিন্তু তোমার নয় তোমার সম্পত্তির মধ্যে বঞ্চিত এবং প্রার্থীদের অধিকার রয়েছে অধিকার হকুল্লি সাইল ওয়াল মাহরুম আবার বলছেন সুরায় মারিজ সত্তর নাম্বার সুরার চব্বিশ এবং পঁচিশ নাম্বার আয়াতে বলছেন সুনির্দিষ্ট হক আছে অনেকে জাকাত হিসাব না করে লামসাম দিয়ে দেয় তোমার অনুগ্রহ আর পরে অনুকম্পা নয় আল্লাহ রব্বুল আলম নির্ধারণ করে দিয়েছেন যদি জাকাত হিসাব করা ছাড়া তুমি দাও দানের সব ঠিকই পাইবা জাকাতের ফরজিয়াত আদায় হবে না আর যদি সব দান করে দাও জাকাত এমনি বাতিল হয়ে যাবে কিন্তু যদি মাল থাকে আর দান করো লামসাম করলাম একটা এই লামসামের দিকে আল্লাহ তালা মুখাপেক্ষী নন আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন ওয়াফি আমওয়ালিহিম হকুল মালুম একটা আয়াত এরপরে বলছেন মাহরুম এটা প্রার্থী এবং বঞ্চিত ভিখারি দুঃখ আছে যাদের গরিব দুঃখী প্রার্থী এদের জন্য নির্ধারিত ওদেরকে দিতে হবে বোঝা গেল জাকাত কোন অনুগ্রহ জাকাত কি এজন্য এসেছিল আপনি কিছু রমজানের শাড়ি আর লুঙ্গি দিবেন পাতলা সুতা দিয়ে আর মানুষ পায়ের তলে পরে পিষে মরবে বরং আমি বলি জাকাতের উদ্দেশ্যকে ভুলুণ্ঠিত করার জন্য জাকাতের উদ্দেশ্যকে ধ্বংস করার জন্য কতগুলো মানুষ জাকাত কিনে উপহাস করছে মজাক করছে এগুলো জাকাত ইসলামী অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আল্লাহর আল্লাহ রসুল সাল্লাম একদিন সাহাবাই গ্রামদের দেখলেন তারা ক্ষুধার কাতর হয়ে আলোচনা করছে যে আমরা তো ক্ষুধার কারণে অভাবের কারণে কুফুরির দিকে চলে যাই ভয় হচ্ছে আল্লাহর নবী জানতে পেরে আসলেন বললেন আল ফকরা তাকাফুন দারিদ্রতাকে ভয় পাচ্ছ দারিদ্রতার জন্য ইমান থেকে দূরে সরে যাওয়া সেই ভয় পাচ্ছ জেনে রাখো আল্লাহর কসম যেই আল্লাহর হাতে আমার চান আমি দেখছি তোমাদের উপরে দুনিয়ার প্রাচুর্যতা দুনিয়ার সম্পদ এত ঢেলে দেওয়া হবে যে দুনিয়ার প্রাচুর্যতাই তোমাদেরকে স্থান থেকে সরিয়ে ফেলবে দারিদ্রতা নয় এটা বলছেন কখন তখন সাহাবিরা না খেয়ে পেটে পাথর করতেন তখন কল্পনা করতে পারেন বেশি দিন যেতে হয় নাই মদিনায় রাষ্ট্র গঠন করলেন এবারে বাইতুল মাল উদ্বোধন করছেন এর আগ পর্যন্ত জানাজা আসতে বলতেন এই লোকটার ঋণ আছে কিনা বলে হা হ্যাঁ, ঋণ আছে আদায়যোগ্য সম্পদ আছে কিনা নাই তোমরা জানাজা পড়ো আদায়যোগ্য সম্পদ আছে ঋণ পরিশোধ করো জানাজা পড়া হবে এরকম ঘটনা ঘটেছে আল্লাহর নবী একজন আর জানাজা ফিরিয়ে দিলেন একজন সাহাবি বললেন ইয়া আল্লাহ এই লোকটার যতগুলো ঋণ আছে আমি সব পরিশোধ করে দিব আপনি মেহেরবানি করে জানাজা পড়ুন আল্লাহর নবী জানাজা পড়লেন কিন্তু যেদিন মদিনার রাষ্ট্র গঠন করে বাইতুল মাল উদ্বোধন করছেন এমন ভাষণ দিলেন পৃথিবীর কোন অর্থনীতিবিদ পৃথিবীর কোন লিডার পক্ষে এ পর্যন্ত সেই ঘোষণা দেওয়া সম্ভব হয় নাই কেমন পর্যন্ত হবে না ইনশাআল্লাহ সেই ঘোষণা কি ছিল হাদিসের সব কিতাব খুলে দেখুন লেখা আছে আজকের থেকে শুনো আজকের থেকে আর কোনো জানাজা ফেরত দেওয়া হবে না জেনে রাখো যদি কোনো ব্যক্তি ঋণ রেখে মারা যায় অসহায় স্ত্রী সন্তান রেখে মারা যায় সম্পদ রেখে মারা যায় সেই সম্পত্তি তাদের ওয়ারিসদের মধ্যে বন্টন করা হবে পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি স্ত্রী সন্তান অসহায় রেখে মারা যায় বিধবা স্ত্রী অসহায় সন্তান রেখে মারা যায় আজকের থেকে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম মুসলিম জাতির বাইতুল মালের খলিফাতুল মুসলিম বাইতুল মালের দায়িত্বশীল হিসাবে ঘোষণা করছি আজকের থেকে তাদের সমস্ত ভরণ পোষণ তাদের সমস্ত খরচপাতি আমি আমার দায়িত্ব তুলে নেব বলুন আল্লাহ আছে পৃথিবীর কোন অর্থনীতিবিদ আছে পৃথিবীর কোন লিডার গরিবের দরদি যারা মানুষের দরদ নিয়ে কথা বলছে এমন ঘোষণা দিবে যত অসহায় মানুষ গরিব দুঃখী এতিম বিধবা সমস্ত সমস্ত খরচপাতি ভরণ পোষণের দায়িত্ব আমি আমার স্কন্ধে তুলে নিলাম একমাত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিতে সক্ষম হয়েছিলেন তিনি বলেছিলেন আল্লাহর কসম তোমাদের সম্পত্তি এত হবে এত হবে যে সেই সম্পত্তির ভয় আমার আশঙ্কা হচ্ছে ইসলাম থেকে সরে যাও কিনা বেশি দিন লাগে নাই অমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইয়ের যুগে দেখুন অমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই খলিফাতুল মুসলিমিন মানুষ জাকাত দেওয়ার লোক খুঁজে পায় নাই একজন লোক তিন দিন পর্যন্ত জাকাতের টাকা টাকা নিয়ে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছে কারণ জাকাত গরিত অধিকার আদায় করতেই হবে আমার দায়িত্ব আমরা তো কেউ আসলে তারপরে দেই না উচিত তো ছিল জাকাত দিয়ে আসতে হবে আমার দায়িত্ব এটা গরিবরা নিচ্ছে আমার উপরে মেহরবানি করছে আমার উপরে মেহরবানি করছে ওরা তিন দিন পর্যন্ত জাকাত দেওয়ার জন্য ঘুরলো এরপরে মদিনায় কোনো লোক খুঁজে পাওয়া গেল না জাকাত নেওয়ার মতো একটা গাছের নিচে ক্লান্ত হয়ে বসলো আর একজন লোক আসলো মাথায় একটা বিশাল বস্তা গরিব লোকটা আগের লোকটা মনে করলো বোধহয় একজন গরিব পাওয়া গেছে সে বলল ভাই আপনাকে পেয়ে আমি খুব ধন্য খুশি আমি তিন দিন পর্যন্ত কিছু জাকাতের টাকা নিয়ে ঘুরছি দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছি না মেহরবানি করে এই টাকাটা নিয়ে নেন এবারে ওই পরের যে লোকটা আসলো বস্তা মাথায় সে বলল বেটা তুমি কি মনে করেছো আমার এই বস্তায় সেরা কাপড় আর খাতা বালিশ তোমার এই পোটলায় যে পরিমাণ টাকা আছে আমার বস্তায় তার চেয়ে অনেক গুণ বেশি টাকা আছে তুমি তিন দিন পর্যন্ত ঘুরছো আর আমি সপ্তাহকাল পর্যন্ত গোটা মদিনার অলিগলি ঘুরে একজন লোক খুঁজে পাই না জাকাত দেওয়ার মতো গল্প না ইতিহাস ইতিহাসের কিতাব খুলে দেখুন ইসলামের সোনালী যুগে যখন সত্যিকার অর্থে মুসলিম ছিল এবং জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা হয়েছিল সেই সময় গোটা মদিনাতে জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই আজকেও যদি এই বাংলাদেশ গরিব দেশ দাবি করে কিন্তু ঠিক মতো জাকাত আদায় করা হয় এই বাংলাদেশেও দশ বছর পরে জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না কিন্তু সেই জাকাতের উদ্দেশ্যকে ব্যাহত করার জন্য জাকাত তাকে মজাক করার জন্য একদল নাস্তিক ইসলাম সম্পর্কে গাফিল সেই লোকগুলো শাড়ি আর লুঙ্গি দিয়ে জাকাতের হক আদায় করছে জাকাত সুপরিকল্পিত ভাবে দিতে হবে প্রতি বছর যদি একশো একজনে টার্গেট করলো একজন দশজন একজন একজন গরিবকে তার যে ক্ষমতা আছে কেউ সেলাই মেশিন কেউ গাভি কেউ যা এরকম কিনে দিল ওই লোকটা আর আগামী বছর জাকাতের অর্থনীতি আসবে না এই জন্য জাকাত কোন অনুগ্রহ নয় এটা একটা হক গরিবদের এই আয়াত যখন নাজির হলো ইসলামে কেন গরিবরা এত দলে দলে চোখ দিয়েছিল মক্কা এবং মদিনার তৎকালীন আরব জাতি চক্রবৃদ্ধি আকারে সুদে এমন ভাবে চড়িয়েছিল ধনীরা ধনী হচ্ছিল গরিবরা গরিব হচ্ছিল সুদের মধ্যে এবং জাকাতের মধ্যে পার্থক্য নেই জাকাত মানে হচ্ছে ধনীর থেকে নাও গরিবকে দাও আর সুদের অর্থ কি গরিব থেকে নাও ধনীদেরকে দাও গরিব বেচারা ব্যাংকের থেকে টাকা সুদে নিয়ে হালের বলদ কিনলো জমি চাষ করলো সিরর এসে ফসল নষ্ট করে ফেললো ধনির কোনো ক্ষতি হয়েছে গরিব বেচারার বলদ মরে গেছে ফসল নষ্ট হয়ে গেছে ঋণ রয়ে গেছে এবারে ঋণ পরিশোধ করতে পারে না ঋণের উপরে ঋণ তার উপরে ঋণ চক্রবৃদ্ধি আকারে বেচারা এমন আটকে গেল আর তার এখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয় এবারে এখানে ভিটে মাটি বিক্রি করে টাকা পরিশোধ করো গরিব সুদের মাধ্যমে ফতুর হয় আর ধনী আরো বেশি ধনী হয় এই নাম হচ্ছে সুদ জাকাত আর সুদ এটাই পার্থক্য আমি আজকে অত পার্থক্য বয়ন করবো জাকাত সুদের মধ্যে বড় বড় আটটা পার্থক্য আছে বলছিলাম যে বিষয়টা জাকাত এবং সুদ দুইটা প্রতিপক্ষ আল্লাহ রব্বুল আলমিন জাকাতকে ফরজ করেছেন সুদকে হারাম করে দিয়েছেন গরিবরা যখন দেখলো এই সুদ সুদের থেকে বাঁচার কোনো উপায় নেই এই সময় তারা কান্ডারি খুঁজছিল তালাশ করছিল আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য কাঙ্গারি পাঠালেন তার নাম মুহাম্মদ রসুল্লাহ আলহ্লাম তিনি এসে কোরআনের বাণী শুনানেন ওই ধনীদের অর্থের মধ্যে ধনীদের সম্পদের মধ্যে গরিবদের অধিকার রয়েছে গরিবরা বলে অধিকার হা হ্যাঁ, অধিকার এই বড় বড় বিল্ডিং এর ভিতরে বড় বড় কলকারখানার ভিতরে তোমাদের অধিকার রয়েছে নির্দিষ্ট পরিমাণ অধিকার রয়েছে আদায় করতে হবে বলে তাহলে কি করতে হবে আসো দলে দলে ইসলামে দলে আসো ইসলাম গ্রহণ করো গরিব লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করলো ইসলাম হুকুমাত কায়েম হলো এবং শেষ পর্যন্ত গরিবরা তাদের অধিকার আদায় করেই ছাড়লো অফি আমওয়ালিহিম হকুল লিসাইল ওয়াল মাহরুম ধনীদের সম্পদের মধ্যে প্রার্থী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে জাকাত একটা অধিকার জাকাত কোনো অনুগ্রহ নয় জাকাত কোনো অনুকম্প নয় জাকাত কোনো করুণার নাম নয় জাকাতের বিধান জাকাত দেওয়া ফরজ এ সম্পর্কে আয়াত অনেকগুলো কোরআনুল করিমের আল্লাহ রাব্বুল আলমিন সুরায় বাকারার তেতাল্লিশ টাকাতে বলছেন জাকাত যত আয়াত আছে প্রায় বিরাশি জায়গায় আল্লাহ রাব্বুল আলমীর জাকাতের বিধান দিয়েছেন শুরুতেই সুরায় বাকারা শুরুতেই বলেছেন অমিম্মা রাজাকনা হুমিউন বোন আমি তাদেরকে যে রিজিক দান করেছি তার থেকে তারা ব্যয় করে খরচ করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াত নাযিল করেছেন ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ তোমরা সালাত কায়েম করো জাকাত আদায় করো আর তোমরা যা কিছু অগ্রিম পাঠাবে আল্লাহর কাছে সবগুলো পেয়ে যাবে এরকম বহু আয়াত আল্লাহ রাব্বুল আলমী নাজির করে জাকাত ফরজ করলেন এরপরে জাকাত যদি কেউ না দেয় তার ব্যাপারে কি বলেছেন আল্লাহ তারা বলছেন ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলিম যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে আল্লাহর রাস্তায় ব্যয় করে না বাবা ফাবাশশিরহুম বিআযাবিন আলিম ওদেরকে কষ্টদায়ক মর্মান্তুর মর্মান্তুর শাস্তির সুসংবাদ দাও কি বলেছেন শাস্তির এবার সুসংবাদ হয় নাকি এটা এরকম যেমন বাচ্চাদেরকে আমরা বলি বেটা ঠিক মতো কাজ কর নইলে কিন্তু এমন পিটান দিব মজা পাবি পিটান দিলে মজা পায় নাকি আল্লাহ রাব্বুল আলম বলছেন যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে লাখ লাখপতি কেমনে কোটিপতি হবে ব্যাংকের ম্যানেজারকে ফোন দিয়ে বলছে হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব জি বলছি আমি বল্টু মিয়া বলছি আমার হিসাবটা একটু দেখেন তো হিসাব করে বলল আপনি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নিরানব্বই টাকা আছে মুচে তাও দেয় আর বলে যে একটা টাকা হলেই তো কোটিপতি আল্লাহ তারা বলছেন আল্লাহ يحسب أن ماله أخلده ويل لكل همزة لمزة الذي جمع ماله وعدده যে নিজে মাল জমা করে এবং গনে বারবার গনে বারবার ব্যাংকের হিসাব উল্টে দেখে ও আদাদা বারবার গণনা করে ইয়াহসাবু সে মনে করে তার মাল চিরস্থায়ী হয়ে থাকবে আল্লাহ বলছেন তাদেরকে কষ্টদায়ক মর্মান্তুত শাস্তির সুসংবাদ দান করুন এরপরে বলছেন ইয়মা ইহমা আলাই হাফি নারে জাহান্নাম সেই সম্পত্তি স্বর্ণরৌপ্য অর্থ সম্পদ জাহান নামের আগুনে প্রচলিত করা হবে গরম করা হবে এরপরে তাদের ললাটে পাজরিতে পিঠে দাগ দেওয়া হবে লোহা গরম করে ছাকা দেওয়া হবে আর বলা হবে এ হচ্ছে সেই সম্পদ যা তোমরা সঞ্চয় করেছিলে জমা করেছিলে বারবার গণনা করেছিলে এবারে যা জমা করেছিল তার একটু সাদা সাধন করে দেখো এবারে আমরা জাকাত না দিলে কি ক্ষতি তা বুঝলাম আমি বিস্তারিত আলোচনা করলে একা একটা বিষয় আলোচনা করতে অনেক সময় লাগবে শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি এরপরে জাকাতের খাত সমূহ জাকাত কারা পাবে এখানে আমি একটা কথা বলে দিই জাকাত ফরজ হওয়ার নিঃসাব কি ফরজ হওয়ার নিঃসাব জাকাত চার ধরনের জিনিসের মধ্যে আসে জমির ফসল এরপরে স্বর্ণরৌপ্য নগদ অর্থ দুই তিন নম্বরে পশু গরু ছাগল মোষ দুম্বা ভেড়া এতে জাকাত আসে এরপরে আসে ব্যবসায়ের মাল ফসলের জাকাত আলাদা এ তো আমাদের দেশে আলোচনা হয় না আর আলোচনা করলে মানুষ বলে কি এটা ফসল যদি জমিতে ফসল সেচের পানির মাধ্যমে না হয়ে বরং আকাশের পানির মাধ্যমে হয় সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলমিন দশ ভাগের এক ভাগ ফসলকে ফরজ করে দিয়েছেন জাকাত একে বলে ওসর কি বলে কে আর যদি আসমানের পানি দিয়ে বা জোয়ারের পানি দিয়ে না হয় সেচের মাধ্যমে করতে হয় সার পানি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে তোমার পয়সা খরচ হয়েছে এবার দশ ভাগের এক ভাগ নয় বিশ ভাগের এক ভাগ নেসফে ওসর এর নাম কি নেসফে ওসর জাকাত দিতে হবে এরপরে ব্যবসায়ের মাল নগদ স্বর্ণ রৌপ্য এর নেশাব হচ্ছে স্বর্ণ যদি শুধু স্বর্ণ হয় সাড়ে সাত তোলা স্বর্ণ নেশাব রূপা যদি শুধু রূপা হয় তাহলে সাড়ে বাউন্ন তোলা রূপা আর যদি দুইটা থাকে অথবা কিছু স্বর্ণ কিছু রূপ থাকে নগদ টাকা থাকে এক্ষেত্রে এই স্বর্ণ এবং রূপার মধ্যে বাজার দরে যার দর কম যেমন বর্তমানে রূপার দাম কম এটার সঙ্গে মিলাতে হবে সাড়ে বাউন্ন তোলা রূপা অথবা তার সমপরিমাণ মূল্যের স্বর্ণরূপ দুটো মিলিয়ে অথবা ব্যবসার মাল মিলিয়ে নগদ অর্থ মিলিয়ে যদি সাড়ে বাউন্ন তোলা পরিমাণ হয় তাহলে সেই ব্যক্তির নাম মালিক নিসাব সেই ব্যক্তির নাম কি মনে করুন আজকে আপনি চার তারিখ শুক্রবার রমজান মাসে এই পরিমাণ টাকার মালিক হলেন আপনি কি হলেন মালিকে নিঃসাব কি হলেন আপনি তারিখটা লিখে রাখবেন কারণ জাকাত ফরজ লিখে রাখবেন আল্লাহ তারা আমাকে অনুগ্রহ করে এই দিন ধনী বানিয়েছে ধনী হলেন এখন আল্লাহর তালিকায় আপনি এখন ধনী এরপরে আপনার এখনই জাকাত দিতে হবে না ধনী হলেন আজকে কালকে গরিব হতে পারেন এক বছর পর্যন্ত যদি আপনার কাছে এই পরিমাণ জমা থাকে তাহলে এক বছর পরে আপনার জাকাত আদায় করা ফরজ হয়ে গেল কি হয়ে গেল খরচ হয়ে গেল বছরের মাঝখানে যদি বাড়ে কমে তাতে অসুবিধা নেই এই চার তারিখ থেকে আগামী বছরের চার তারিখ রমজানে আমরা যদি কি হয়ে যাই এই পরিমাণ মালের মালিক থাকি তাহলে আমাকে জাকাত আদায় করা কি হবে ফরজ হবে এখন বলবেন যে বছরের মাঝখানে আরো টাকা যোগ হয়েছে মনে করুন পঞ্চাশ হাজার টাকায় আমি এখন জাকাতের নেশাবের মালিক হলাম আগামী মাসে আরো দশ হাজার যোগ হলো তারপরে আরো পঞ্চাশ হাজার তারপরে এক লাখ যোগ হলো বছর শেষে গিয়ে দেখলাম যে পাঁচ লাখ টাকার মালিক এখন আপনি জাকাত দিলেন কয় টাকার ওই বছরের শুরুর পঞ্চাশ হাজার টাকার না পাঁচ লাখ টাকার পাঁচ লাখ টাকার বছরের মাঝখানে যা কিছু যোগ হবে সেইগুলোর জন্য স্বতন্ত্রভাবে বছর পূর্ণ হওয়া জরুরি নয় এটা খেয়াল রাখবো জাকাত ফরজ হয় হাওয়ায় যে আসলিয়া মৌলিক প্রয়োজন বাদ দিয়ে যেমন লেখাপড়া করার খরচ খাওয়া দাওয়ার খরচ পোশাকাদির খরচ বাসস্থানের খরচ এমনকি ইসলামের জন্য জেহাদ করার জন্য অস্ত্রের খরচ এই সবগুলো বাদ দিয়ে থালা বাসন পোশাক আশাক সব বাদ দিয়ে অতিরিক্ত সম্পদ যদি থাকে এই পরিমাণ হয় তাহলে সেই ব্যক্তি নেশাবের মালিক হবে এর উপরে জাকাত ফরজ হবে জাকাত দিতে গিয়ে আমাদের দেশে একটা মাস্তা প্রায় আসে বড় লোকেরা যত বড় লোক তত ঋণী বড় বড় কলকারখানা করে ঋণ করে ঋণের ব্যাপারে পরিষ্কার মতলা হচ্ছে এই যদি ঋণ করে থাকে নিজের এই মৌলিক চাহিদা পূরণ করার জন্য বাড়িঘর করার জন্য নিজের থাকার বাড়িঘর করার জন্য নিজের বাড়িঘর এবং একটা গাড়ি আগের যুগে ছিল বাহন উট গরু গাধা এগুলো এখন তার জায়গায় চলে আসছে গাড়ি কাজে একটা বাড়ি একটা গাড়ি একটা বউ এদের খরচাপাতি এই সব চালাইতে গিয়া যা লাগে সেইগুলো বাদ দিয়ে লেখাপড়ার খরচা বাচ্চাদের স্ত্রী কাপড় চোপড় নিজের কাপড় চোপড় অর্থাৎ এক কথায় পরিবারের মৌলিক যে বিষয়গুলো আছে এইগুলো বাদ দিয়ে যদি এই পরিমাণ মালের মালিক হয় অতিরিক্ত তাহলে তার উপরে জাকাত খরচ হবে থালা বাসন অনেকগুলো বেশি আছে কাপড় চোপড় অনেকগুলো বেশি আছে এইগুলো হিসাবের মধ্যে আসবে না যত বেশি থাকুক তবে বেশি রাখা উচিত নাই অপচয় করা শয়তানের ভাই সে ভিন্ন মাত্রা কিন্তু এতে জাকাত আসবে না হারাম উপার্জনের মালে জাকাত নাই সুদের টাকায় আপনি মালিক করেন জাকাত নাই এরকম ভাবে ঋণের বিষয়টা চলছিল ঋণ ঋণ এখন যদি আপনি করে থাকেন এই নিজের মৌলিক চাহিদা পূরণ করার জন্য বাড়িঘর করার জন্য নিজের থাকার বাড়ি করার জন্য বা নিজের ব্যবহারের গাড়ি কেনার জন্য ব্যবসার না তাহলে এই ঋণ স্বল্প মেয়াদি হোক দীর্ঘ মেয়াদি হোক এই পরিমাণ ঋণ বাদ দিয়ে তারপরে যদি জাকাত পরিমাণ মাল থাকে জাকাত খরচ হবে মৌলিক চাহিদার জন্য হাওয়ায় আসলিয়ার জন্য ঋণ পরিশোধ ঋণ করলে পরে ওটা বাদ দিতে হবে কিন্তু যদি অতিরিক্ত বাড়ি করার জন্য ভাড়া দেওয়ার বাড়ি করার জন্য অথবা কল কারখানা করার জন্য কেউ ঋণ করে সেক্ষেত্রে যদি এমন জিনিস করলো যেই জিনিসের আয়ের উপরের জাকাত হয় যেমন গাড়ি কিনলো ব্যবসা করার জন্য গাড়ির আয়ের উপরে জাকাত হয় সেক্ষেত্রে এই ঋণগুলো বাদ যাবে যেহেতু আয়ের উপর জাকাত আছে একটা লোকে ঋণ করে গাড়ি কিনলো এই গাড়ি কিনলো যে ঋণ দিয়ে সেই পরিমাণ ঋণ বাতিল হয়ে যাবে তবে দীর্ঘমেয়াদিটা না স্বল্পমেয়াদিটা এই বছর যেই পরিমাণ এই বছর যেই পরিমাণ ঋণ পরিশোধ করতে হবে ওই পরিমাণ প্রতি বছর বাদ যাবে মনে করেন এক লোক পঞ্চাশ কোটি টাকা ঋণ করে গাড়ি করলো তাহলে এখন কি পরিমাণ ঋণ বাদ যাবে এই বছর আদায় করতে তাকে পঞ্চাশ লাখ টাকা ওইটা বাদ দিয়ে বাকিটার উপর জাকাত আসবে পুরা ঋণ না পুরা ঋণ পঞ্চাশ কোটি টাকা এটা বাদ দিলে জীবনেও তারপর জাকাত খরচ হবে না তো এরকম না এই বছর যে পরিমাণ আদায়যোগ্য ওই পরিমাণ বাদ দেওয়া হবে যদি ঋণ করে এমন কোন কিছু করে যে জিনিসটার আয়ের উপরে জাকাত আছে আর যদি এমন কিছু করে যার আয়ের উপরে জাকাত নাই তাহলে সেক্ষেত্রে ওই ঋণ বাতিল হবে না ওই ঋণ বা কাটা যাবে না মনে করে ইন্ডাস্ট্রি করলো কলকারখানা করলো বিশাল আগের জমি কিনলো ঋণ করে এই ঋণ যেমন আছে তার সম্পত্তিও আছে যেখান থেকে ঋণ করেছে ঋণ পরিশোধ করতে না পারলে সরকার তার ওই বাড়ি নিয়ে যাবে এই জাতীয় ঋণগুলো স্বল্প মেয়াদী হোক দীর্ঘ মেয়াদী হোক সেগুলো বাতিল হবে না বিষয়টা ক্লিয়ার কিনা ঋণ করে যদি কোনো ব্যক্তি মৌলিক প্রয়োজন মিটায় সেই ঋণ স্বল্প মেয়াদী হোক দীর্ঘ মেয়াদী হোক ওটা পরিমাণ বাদ দিয়ে যদি নেশাবের মালিক থাকে জাকাত আসবে ঋণ যদি ঋণ যদি মৌলিক প্রয়োজনের জন্য না হয় তাহলে দেখব যে জিনিসটা সে ক্রয় করেছে এটার আয়ের উপরে জাকাত আসে কি না যদি আয়ের উপরে জাকাত আসে তাহলে সেক্ষেত্রে স্বল্প মেয়াদি মানে প্রতি বছর যে পরিমাণ ঋণ পরিশোধ করতে হবে ওই পরিমাণ কাটা যাবে আর বাকি দেওয়া বাদ দেওয়া যাবে না জাকাত আসবে আর যদি এমন সম্পত্তি করে যার আয়ের উপরে কোনো জাকাত নাই তাহলে সেক্ষেত্রে ওই ঋণ বাদ দিয়ে আপনি জাকাত দিবেন না বরং আপনার কাছে যে টাকা আছে তার জাকাত পুরোটাই দিতে হবে ওই ঋণ আপনার থেকে কর্তন করা হবে না কারণ ওটা যেমন ঋণই আছেন তেমন তো সম্পত্তিও আছেন এই জন্য ওখানে কাটা যাবে না সরকারি প্রভিডেন্ট ফান্ড সরকার যারা বাধ্যতামূলক কেটে রাখে এটার উপরে জাকাত নাই ওটা আপনি যখন হাতে পাবেন তারপরে জাকাত আসবে এর আগ পর্যন্ত জাকাত নাই তবে যদি আপনি ওই টাকা তুলে অন্য কোনো জায়গায় রাখেন তাহলে আপনার মালিকানায় চলে আসলো তাহলে আপনার জাকাত দিতে হবে যে সকল টাকা কোন জায়গায় জমা রাখা আছে ব্যাংকে হজের জন্য জমা করা আছে অন্য কোন উদ্দেশ্যে মেয়ে বিয়ের জন্য জমা করা আছে এই জাতীয় যত জমা টাকা আছে এগুলোর উপরে জাকাত আসবে এরকম ভাবে যে টাকা পাওনা আছেন নিশ্চিত পাওয়া যাবে সেই টাকার জাকাত দিতে হবে আর যেই টাকা নিশ্চিত পাওয়া যাবে না এ টাকার জাকাত দিবেন তারা পাওয়া গেলে কিন্তু যদি পাওয়া যায় তাহলে পিছনের যে কয় বছর চলে গেছে তার জাকাত দিতে হবে এরকম আরো অনেক মাতলা মাসাল আছে আপনার ওগুলো জেনে নেবেন আমি আলোচনা করছিলাম এবারে জাকাত কাদেরকে দিবেন আল্লাহ রাব্বুল আলমী কোরআনুল করিমে আটটা খাত উল্লেখ করেছেন কোরআনুল করিমের সুরায় তবা নয় নাম্বার সুরার ষাট নাম্বার আয়াত এখানে আল্লাহ তারা বলছেন ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم إنما الصدقات نشتي صدقات অর্থাৎ الزكاة অর্থ للفقراء فقير ফোকারা ফকির মানে মাল্লা সেই তার কিছুই নাই মাসাকিন মিসকিন মানে যার আছে কিন্তু এই পরিমাণ নাই যেই পরিমাণে হলে নেশাবের মালিক হয় যেটা বলেছে আগে নেশাবের মাথা যার উপরে জাকাত ফরজ না সেই জাকাত খাইতে পারবে যার উপরে জাকাত ফরজ না সে কি করতে পারবে জাকাত খেতে পারবে জাকাত নিতে পারবে এখানে বলা আছে লিল ফোকারা এক নম্বর ফকির যার কিছুই নাই মিসকিন যার আছে তবে এই পরিমাণ আছে যেই পরিমাণে সে নেশাবের মালিক নয় তাকে জাকাত দেওয়া যাবে আলাইহা আল্লাহ একবার রাষ্ট্র ক্ষমতা ইসলাম যদি থাকে জাকাত তো আপনি ভাবে দিবেন না জাকাত আদায় করে নেওয়া হবে এই আদায় করার জন্য যাদেরকে নিয়োগ করা হবে তাদের বেতন দেওয়া হবে জাকাতের খাত থেকে বলে আমেলিয়া তিন নম্বর খাত ওয়াল মোয়াল্লাফাতে কুলুবহুম যে সকল লোকদের মন জয় করার জন্য মন জয় করার জন্য জাকাত দেওয়ার প্রয়োজন ইসলামের শুরুর দিকে অনেক বাধা বিপত্তি ছিল অনেক অমুসলিমদেরকে জাকাতের কিছু অর্থ দিলে চুপ থাকতো ওরা বর্তমানেও আছে আমার আমার করি পাহাড়ি অঞ্চলে আমার এই প্রশিক্ষণে আপনারা দেখবেন একটা ছেলে আছে উপজাতি ওই যে সন্তু আমার ভাই না মুসলমান হয়েছে আমার এই প্রশিক্ষণে আছে এসেছে ইসলাম শিখার জন্য এবং ইনশাল্লাহ আপনার দোয়া করেন আমি তো আপনাদেরকে বলি খ্রিস্টানরা যেভাবে বাংলাদেশকে চাল পেতেছে খ্রিস্টান বানাবার জন্য আমরাও চাল পেতেছি ওদেরকে ধরে ধরে বাংলাদেশ থেকে বিতরণ করার জন্য ইনশাআল্লাহ কাজ চলছে পার্বত্য অঞ্চলে আমাদের অনেক ছেলেরা এখন খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করছে ছেলেরা জোহর জুমার পরে আমি দেখাবো ইনশাল্লাহ উপরে আছে গত জুমার বক্তব্য রেখেছিল এখানে বলছিলাম যে বিষয়টা এই সব লোকদেরকে ওই ছেলে বলেছে অনেক ছেলেরা আছে ইসলাম গ্রহণ করতে চায় যদি ওদের ওদেরকে একটু সহযোগিতা করা যায় ওরা যে প্রশিক্ষণে আসবে আমার মতো যুবকেরা আর্থিক সচ্ছলতা নেই আপনারা সহযোগিতা করলে ওদেরকে আমি আরো নিয়ে আসতে পারবো ইসলাম ওরা জানবে বুঝবে এবং তারপরে আবার কি ওরা দাওয়াত দিতে পারবে যাই হোক সে বিষয়টা একটু পরে আসছি যাদের চিত্ত আকর্ষণ করার জন্য মনাকৃষ্ট করার জন্য যাদের জাকাত দেওয়ার প্রয়োজন তাদেরকে জাকাত দেওয়া যাবে চার নাম্বার খাত পাঁচ নাম্বার খাত অফের রেখা আগে দাস প্রথা ছিল গোলাম ছিল গোলাম মুক্তির জন্য ইসলাম দেখেন গোলাম মুক্তির ব্যবস্থা রেখেছেন জাকাত একটা খাপ রেখে দিয়েছেন এমনকি কসমের কাপ ফেরার জন্য গোলাম আদত করো কেউ হত্যা করলে গোলাম আদত করো ও মুসলমান জাতি আজকে অনেকে আপত্তি করে ইসলামের মধ্যে এই গোলাম প্রথা কেন অনুমোদন করা হয়েছিল আমি বলি ইসলামে গোলাম প্রথা অনুমোদন করা হয় নাই আগের থেকে ছিল ইসলাম সেটাকে রহিত করে নাই কারণ দেশ চালাবার জন্য এটা প্রয়োজন ছিল কিন্তু ইসলাম উৎসাহিত করেছে গোলাম আজাদ করার জন্য যতগুলো কাপড়া আছে সব কাপড়া তালাশ করো একটা আছে জাকা গোলাম আজাদ করো কি করো একজন লোক একজন লোককে হত্যা করেছে ভুলে ভুলে কতল করে ফেলেছে তার কাপড়া গোলাম আজাদ করো কসম করেছে কাপড়া গোলাম আজাদ করো বউয়ের সাথে কসম করেছে তার কাছে যাবে না জানতে হবে করে দাও গোলাম আজাদ করো এরকম জাকাত জাকাত দাও গোলাম আজাদ করার জন্য ইসলামীকে গোলাম বানাবার জন্য উৎসাহিত করে না গোলামকে মুক্ত করার জন্য উৎসাহিত করে ইতিহাস তালাস করো আল্লাহর নবী নিজে কত গোলামকে কিনে কিনে আজাদ করেছেন আবু বকর সিদ্দিক কত গোলামকে আজাদ করেছেন আজাদ বেলা হাসিকে আজাদ করেছে কে এই জন্য বুঝতে হবে অফির রেকাব এই গোলাম এবং দাস মুক্তির জন্য এরপরে আর একটা খাত অলকারিমিন গ্রস্ত এমন ধনী মানুষ কিন্তু এখন ঋণই হয়ে গেছে তার ঋণ পরিশোধ করার জন্য জাকাত দেওয়া যাবে অফি সাবিল্লাহি আল্লাহর রাস্তায় এখানে আল্লাহর রাস্তায় বলতে সমস্ত মুফাসসিরিন একমত আল্লাহর রাস্তায় বলতে আল্লাহর দিনের জন্য জেহাদ করতে গিয়ে লড়াই করতে গিয়ে কেতাল করতে গিয়ে অস্ত্রের প্রয়োজন মুজাহিদিনদের সামানের প্রয়োজন খাওয়া দাওয়ার প্রয়োজন তাদের পরিবারের দেখাশোনার প্রয়োজন এই সমস্ত কাজের জন্য জেহাদ পরিচালনার জন্য ইসলাম একটা খাত তৈরি করেছে সেই খাতের নাম কি অফিস জাকাতের একটা গুরুত্বপূর্ণ খাত আমরা তো এই খাতকে ভুলে গেছি এই মনে রাখতে হবে আজকে দুনিয়াতে বিভিন্ন জায়গায় জেহাদ চলছে ফিলিস্তিনের বাড়িতে মোকাদ্দাস তথা প্রথম কেবলাকে উদ্ধার করার জন্য জেহাদ চলছে ইরাকে জেহাদ চলছে আফগানিস্তানে জেহাদ চলছে কাশ্মীরে জেহাদ চলছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভার্মা সেখান থেকে মুসলিমদেরকে বের করে দিচ্ছে সেখানে জেহাদ চলছে এই মুজাহিদিনদের অস্ত্রের প্রয়োজন তাদের সাহায্যের প্রয়োজন তাদের সন্তানদের দেখাশোনা প্রয়োজন অমুসলমান জাতি আল্লাহ রাবুল আলমিন তাদের জন্য একটা খাত নির্ধারণ করেছেন আর তোমরা সেই খাতগুলো ভুলে গিয়েছো অফিস এরপরে বলছে হচ্ছেন অবনি সাবিল এবং ইবনে সাবির মুসাফিরের জন্য ধনী মানুষ গ্রামে ধনী কিন্তু ঢাকা এসে চিন্তাকারী সব নিয়ে গেছে এখন তার কিছুই নাই তাকে জাকাতের টাকা দেওয়া যাবে কি করা যাবে কয়টা খাত হলো আটটা খাত আল্লাহ তারা বয়ান করে তারপর বলছেন ফারিদতাম মিনাল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে কোন অনুগ্রহ নয় অনুকম্পা নয় বারবার বলছেন আল্লাহ তালা ফারিবতামিন আল্লাহ আল্লাহ আলিম হাকিম এরপরে আপনি অগ্রাধিকার দিবেন কাকে কোরআন বলছে আল্লাহ আকবার এই আটটা খাতের মধ্যে এমন কিছু লোক আছে যারা দিনের কাজ করতে গিয়ে এমনি তো ভিখারি রাস্তায় পাওয়া যায় গরিব মিসকিন রাস্তায় পাওয়া যায় ওদেরকে সবাই দেয় তুমি কাদেরকে দিতে গিয়ে অগ্রাধিকার দিবে আল্লাহ তালা কোরআনুল করিমের সুরায় বাকারার এবং নম্বর বলছেন ওই সকল গরিব এবং জন্য যারা আবদ্ধ হয়ে আছে জেহাদ করতে আবদ্ধ হয়ে আছে অথবা দিনই এলেম শিক্ষা করতে গিয়ে তারা আবদ্ধ হয়ে আছে দিনী এলেম শিক্ষা দিচ্ছে গরিব মানুষ যারা জমিনে গিয়ে কাজ করতে পারে না কাজকর্ম করতে গেলে পরে তারা কি হয়ে যায় এই কাজগুলো বন্ধ হয়ে যায় দিনই খ্যাতমত করছে আল্লাহর রাস্তায় লড়াই করছে জেহাদ করছে মুসলিমদের উদ্ধার করার জন্য মুসলিমদের ভূখণ্ড উদ্ধার করার জন্য মুসলিমদের কেবলা উদ্ধার করার জন্য মুসলিমদের চান মাল ইজ্জত রক্ষা করার জন্য মুসলিমদের মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য মুসলিমদের কোরআনকে ইজ্জত রক্ষা করার জন্য যেখানে কোরআনকে ডাস্টবিনে ফেলা হচ্ছে যেখানে কোরআনকে সুন্দরী নারীদের পায়ের তলে পিষা হচ্ছে যেখানে কোরআনের গায়ে শিখে দেওয়া হচ্ছে সেই লোকদের থেকে মুক্ত করার জন্য যারা জেহাদ করছে এবং যারা দিন এলেমে রত আছে ওই গরিব ভদ্রলোক যাদেরকে ইয়াস্তাবহুমুল চাহিল তাফুফ যারা কারো কাছে না চাওয়ার কারণে নিজেরকে পুত পবিত্র রাখার কারণে জাহের লোকেরা মূর্খ লোকেরা মনে করে এরা ধনী তারিফ হুম তুমি তাদের লক্ষণ দেখে চিনতে পারবে তারা কারো কাছে বিরক্ত করে তারা চায় না ভিক্ষা চায় না আল্লাহ বলছেন এই গরিব ভদ্রলোকদেরকে তোমরা তালাশ করে করে জাকাত আদায় করো আল্লাহ রাবুল আলমিন এরপরে জাকাতের এই বিধান শুধু ইসলামে নয় আমাদের ধর্মই নয় আগের যুগেও ছিল আমি বলতে গেলে অনেক সময় লাগবে ইব্রাহিম আলাইসালাম কারা তারা বলছেন ওয়াহাবনা আলাহ ইসহাক ওয়া ইয়াকুব নাফিলাতান ওয়া কাযালিকা জাআলনা সালিহি ওয়া কুল্লান জাআলনা সালিহিন ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'ল খায়রাত ওয়া ইকামিস সালাত ওয়া ইতা'iজ যাকাত আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম নবীদেরকে নেতা নবীরা কি ছিলেন নেতা ছিলেন ইমাম মানেই তো নেতা এখন তো মসজিদের ইমামরা নেতা কিনা আপনারা একটু ভালো করে জানেন আমি তাদেরকে নেতা বানিয়েছি আমরিনা যারা আমার নির্দেশে মানুষকে পথ প্রদর্শন করতো পথ দেখাতো তারা কাজ করতো ভালো কাজে আদেশ করতো সালাদ কায়েম করতো এবং জাকাত আদায় করতো ইসমাইল আলাইসালামকে বলছেন ওয়াকান আমুর বিশ্বলাত জাকাত ওয়াকান আইন রাবি মারদিয়া ইসমাইল জাকাত আদায় করেছেন এরকম ভাবে মুসা আলাহিসাল্লাম সম্পর্কে বলেছেন অকার আল্লাহ মাহাকুম লাইন কামতুম সালাত জাকাতা তোমরা যদি সালাত কায়েম করো জাকাত আদায় করো ওয়া আমান তুমি রসুলি এরপরে বলেছেন এই কাজগুলো করো তাহলে আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের সাহায্য করবো তোমাদের গুণাগুলো মাফ করবো জান্নাত দিয়ে দিব বোঝা গেল মুসা আলাহ জাকাতের নির্দেশ ছিল এরপর ইসা আলাহ ইসলাম সেখানেও আলানি মা দুমতু হাইয়া মারিয়মের বলা হয়েছে আমাকে এবং জন্য আদায় করা হয়েছে যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবো কি থাকবো এমন না যে আধ্যাত্মিকতার চূড়ান্তে গেলে পরে নামাজ রোজা সালাত জায়গা সব মাফ হয়ে যাবে যেমন এদেশে করা শুরু করেছে কারা শুরু করেছে দেওয়ানবাগি পীর লিখেছে মানুষ যখন দেওয়ানবাগি পীরের পীর চন্দ্রপাড়া পীর লিখেছে মানুষ যখন আধ্যাত্মিকতার চূড়ান্তে চলে যায় তখন আর ইবাদত করা লাগে না এখানে বলছেন মা তুম তো হাইয়া মৃত্যু পর্যন্ত আমাকে আল্লাহ তারা হুকুম করেছেন সালাদ কায়েম করার জন্য জাকাত আদায় করার জন্য আল্লাহ রাবুল আলমিন আদেশ করেছেন তোমরা জাকাত আদায় করো উত্তম মাল দিয়ে ভালো মাল দিয়ে এই যে মসজিদে দান করার সময় পকেটে হাত যে ঢুকলো আর বের হয় না এক টাকার নোট না দুই টাকার নোট নতুন টানা পুরানটা আর বের হচ্ছে না ময়লা পচা দুর্গন্ধ এইটাকে দান বাসে দিয়ে দেয় আল্লাহ বলছেন লাংতানারুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আমা তুনফিকু সাইন শাইইন ফাইন্নাল্লাহ বিহি আলিম সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে বলছেন তোমরা যতক্ষণ পর্যন্ত প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় ব্যয় না করবে অতক্ষণ পর্যন্ত পূর্ণ সব অর্জন করতে পারবে না ওই এক বকিল কঞ্জুস রুটি খাচ্ছিল রুটি হঠাৎ করে কাক এসে ছো মেরে রুটি নিয়ে গেছে অখিল ওই রুটির পিছনে লাগলো কাক যে ডালে বসে ও ডালে ঢিল মারে কাকে দেখলো এমন এক কাঞ্জুস আর বকিলের রুটি নিলাম কোন ডালে বসে শান্তি নাই সামনে ছিল নদী নদীর পারে দিল উড়াল কাক উড়াল দিয়ে নদীর ওপারে চলে গেল আর ওই বকিল বেচারা কাকের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে যখন দেখলো তার নাগালের বাইরে চলে গেছে তখন বলল চাহ দিলাম ফি সাবিল্লাহ আল্লাহ রাত দান করে দিলাম এরকম ভাবে আমরাও করি কি বিয়ের জন্য মেহমান এক হাজার দাওয়াত দিয়েছে আসতে একশো খাবার বেঁচে গেছে তালাশ করে হুজুর লিল্লেবনি কোন জায়গায় ছাত্রকে খাওয়ান আগে মনে ছিল না এই জন্য আল্লাহ তারা বলছেন তোমরা পর্যন্ত পূর্ণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় ব্যয় না করবে প্রিয় বস্তুকে আল্লাহ তালা আরো বলছেন ইয়া ইহল্লাদিন আমার আনফে কুমিন তৈবাতে মা কাসাতুম এরকম অনেক আয়াত আছে আমি আজকে আর সামনে যাচ্ছি না যে আলোচনাগুলো করলাম জাকাত কি জাকাত শব্দের অর্থই হচ্ছে পবিত্রতা জাকাত শব্দের অর্থই হচ্ছে কি করা বৃদ্ধি পাওয়া তার মানে হচ্ছে ইসলাম যে জাকাত খরচ করেছে এই জাকাত যদি কোনো ব্যক্তি আদায় না করে তার সম্পূর্ণ মালগুলো অপবিত্র হয়ে যায় কি হয়ে যায় অপবিত্র হয়ে যায় আর যখন সে জাকাত আদায় করে তখন তার মাল পবিত্র হয় তার নিজের আত্মাটাও পবিত্র হয় কি হয়ে যায় এলে জাকাতকে যেন জাকাত বলা হয় জাকাতের দ্বারা মাল কমে না মাল কি হয় বৃদ্ধি পাই জন্য জাকাতের আর এক অর্থ বৃদ্ধি পাওয়া কি পাওয়া জাকাত দেওয়ার ক্ষেত্রে শুধু দুই প্রকার লোককে দিতে পারবেন না এক হলো জাকাতের নিজের যে আপনি যাদের মাধ্যমে দুনিয়া আগমন করেছেন আপনার মাধ্যমে যারা দুনিয়া আগমন করেছে আপনি যাদের মাধ্যমে দুনিয়া আগমন করেছেন তার মানে কি মা বাপ দাদা দাদার দাদা তার দাদা তার দাদা পর দাদা যা আছে এরকম হবে বাপ বাপের বাপ বাপের বাপ তার বাপ তার বাপ মা মায়ের মা তার মা এরকম উপরে যত যাবেন এদের জায়গা দেওয়া যাবে না আপনার থেকে যারা দুনিয়া আগমন করেছে নিজের ছেলে মেয়ে ছেলে মেয়ের ছেলে মেয়ে এদেরকে দেওয়া যাবে পরিষ্কার হবে বিষয়টা উসুল এবং ফুরু মূল এবং শাখা আপনি যাদের থেকে এসেছেন আপনার থেকে যারা এসেছে এই দুই দিকে জাকাত দেওয়া যাবে না ডানে বামে দেওয়া যাবে আপনার বাবার শাখা মানে চাচা ভাই ভাই বোনকে জাকাত দেওয়া যাবে এরকম চাচা বাতিজাকে জাকাত দেওয়া যাবে মামা খালাকে জাকাত দেওয়া যাবে অর্থাৎ আপনার মা বাবকে দেওয়া যাবে না মা বাবার শাখাকে দেওয়া যাবে মা বাবার শাখা একে দেওয়া যাবে নিজের ছেলে মেয়েকে দেওয়া যাবে না এটা তো বললাম আগে যে নিজের মূল আর নিজের শাখা এই দুই লাইন বাদ দিয়ে ডানে বামে জাকাত দেওয়া যাবে এরকম নিজের কি হবে বোন ভাই গরিব থাকলে তার জায়গা দেওয়া যাবে চাচা বাতিজা গরিব জায়গা দেওয়া যাবে কিন্তু মা বাপ আর ভাই বোন মা বাপ আর নিজের ছেলে মেয়েকে দেওয়া যাবে না ওদের জন্য আলাদা দান করতে হবে জাকাত সম্পর্কে আজকে কিছু আলোচনা করা হলো জাকাত সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাকাতরা গরিবদের হক আপনার সম্পত্তির মধ্যে আল্লাহ খরচ করে দিয়েছেন অবশ্যই আদায় করতে হবে এবং সে আদায় করতে হবে পরিকল্পিত ভাবে জাকাতের ব্যাপারে আমাদেরও আমরা কিছু কাজ করি এবং গুরুত্বপূর্ণ কাজ যেগুলো আপনাদের করা উচিত সেই কাজগুলো আপনাদের প্রতিনিধি হয়ে আমরা করছি আমাদের বাড়িতে মাল গঠন করা আছে আমাদের কিছু ভাইয়েরা বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করতে যায় এবং জাকাতের যে সমস্ত খাতগুলো বলা হলো আমরা চেষ্টা করি সব খাতে মুসলিমদের পাওনা আদায় করে দেওয়ার জন্য এই জন্য যাদের আমাদের উপর আস্থা আছে বিশ্বাস আছে শুধুমাত্র তারাই কেবল আমাদের কাছে জাকাত আদায় করবেন আর যাদের সন্দেহ আছে যে ওনারা জাকাত নিয়ে বোধহয় বড় হচ্ছে না আমাদের কোনো বাড়িঘর নাই আমরা দিনের কিছু কাজ করি প্রয়োজনে নিজের পকেটের টাকা খরচা করি নিজের শ্রম দায় করি এই জন্য আমি দাবি করছি আপনাদের কাছে আমাদের এই পার্বত্য অঞ্চলে খ্রিস্টান এলাকায় বিভিন্ন অঞ্চলে কাজ করতে গিয়ে অনেক টাকার প্রয়োজন হয় আমরা কাজের টাকার অভাবে অর্থের অভাবে এই কাজগুলো করতে পারছি না সেজন্য আমাদের একটা দাবি আছে যাদের আমাদের প্রতি আস্থা আছে এবং মনে করেন বাংলার জমিনে সেদের তাওয়াত কায়েম করা এবং শিরিক বেদাত তথা সমস্ত কাদিয়ানি এরকম ইসাই খ্রিস্টান এদের বিরুদ্ধে কাজ করার প্রয়োজন আছে তাদের কাছে আবেদন আপনারা তার অংশ একটা অংশ অবশ্যই আমাদের কাছে জমা দিবেন বিভিন্ন মাদ্রাসা থেকে আসে আমাদের দোয়া সাহেব তারাই হয়তো বলবেন এখানে আগের ইমাম সাহেব একটা মাদ্রাসা আছে শিকদার মেডিকেল মাদ্রাসা ওখানে আপনারা দিতে পারেন দোয়া সাহেবটা সবসময় চেয়ে থাকে এরকম ভাবে আরো অনেক মাদ্রাসার থেকে আমার কাছে আসে এসে রসিদ রেখে যায় তারা অর্থ সব আমার কাছে চায় তো যাদের সুযোগ আছে আমরা একটা অংশ এখানে জাকাত আদায় করবো ইনশাআল্লাহ জাকাত সম্পর্কে আরো যদি কারো কোনো বিষয় জানার প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আমার এলেম অনুযায়ী আমার জানো যে উত্তর দিতে মোটামুটি গুরুত্বপূর্ণ মাত্রা সবই এসে গেছে আল্লাহ সুবাহ তারা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন